আমরা এক ঝাঁকিরার পাখি আমরা এক ঝাঁকিরার পাখি কাবার আলোয় মেলেছি আখি বাধা মানি না পথ চলে যাই বাধা মানি না পথ চলে যাই বিজয়ের প্রত্যয় বুকে বেঁধে রাখি আমরা এক ঝাঁকিরার পাখি আমরা এক ঝাঁকিরার পাখি কাবার শুভ্র সকালে চোখ মেলেছি রুদ্র দুপুরে পথ চলেছি শুভ্র সকালে চোখ মেলেছি রুদ্র দুপুরে পথ চলেছি বাধার কঠিন আঘাত বুক পেতে নেই বাধার কঠিন আঘাত বুক পেতে নেই সুরের মূর্ছনায় দুঃখ ঢাকি আমরা এক ঝাঁকেরার পাখি আমরা এক ঝাঁক সোনার পাখি কাবার আলোয় মেলেছি আখি বাধা মানি না পথ চলে যাই বাধা মানি না পথ চলে যাই বিজয়ের প্রত্যয় বুকে বেঁধে রাখি আমরা এক ঝাঁকেরার পাখি আমরা এক ঝাঁকেরার পাখি চারিদিকে দেখি ধোয়াশা কুয়াশা কেউ কারো নয় এখানে হতাশা সেখানে আছে শুধু হতাশা সেখানে শুভ্র সকালে চোখ মেলেছি রুদ্র দুপুরে পথ চলেছি শুভ্র সকালে চোখ মেলেছি রুদ্র দুপুরে পথ চলেছি বন্ধুরা এতক্ষণ শুনলে বরিশালের ঐতিহ্যবাহী হেরার রশ্মি শিল্পী গোষ্ঠীর সপ্তম অডিও অ্যালবাম শিশু কিশোরদের গান চাঁদের হাসি এতে কণ্ঠ দিয়েছে নাইমা ঐশী রাফা ইল্লিন নাফিস মুনা তহিরা সাদিয়া সারা জ্যোতি জাহিদ ও হাদি সার্বিক সহযোগিতায় রিয়াজ মোর্শেদ শিকদার আনিজ মোহাম্মদ কবির ও জহিরুল ইসলাম কৃতজ্ঞতায় মোহাম্মদ দেলোয়ার হোসেন মুহাম্মদ আব্দুল জব্বার মুহাম্মদ আবু নাসের কাজী সাইফুল ইসলাম মুহাম্মদ নাসির উদ্দিন আজাদ আলাউদ্দিন ও বোরহান মাহমুদ উপস্থাপনায় ছিলাম আমি মাইয়া তাসকিন আমি তাসফিয়া জান্নাত ইল্লিন সার্বিক তত্ত্বাবধানে আহমদ আল আমিন সার্বিক পরিচালনায় নূর নবী জনি ক্যাসেটটির প্রযোজনায় হেরার রশ্মি শিল্পী গোষ্ঠী বরিশাল পরিবেশনায় সমন্বিত সাংস্কৃতিক সংসদ সসাস সাত সি পুরানা পাল্টন ঢাকা আমরা এক ঝাঁকেরার পাখি